দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إذا جاء نصر الله والفتح যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয় ورأيت الناس يدخلون في دين الله أفواجا এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও তিনি তো তওবা কবুলকারী بسم الله الرحمن الرحيم